দাওয়াত দেয় এখানে অর্থ মানে ভুল করেছে দাওয়াত দেয় মানে জিয়াফত করে খাবারের দাওয়াত যদি নিমন্ত্রণ করে তাহলে কি করো ফাজিবু হো দাওয়াত কবুল করো নিমন্ত্রণ কবুল করো ওলামারা বলেছেন যে বিশেষ করে এই দাওয়াত হচ্ছে ওলিমার বিবাহ সাদীর দাওয়াত দাওয়াত বিভিন্ন রকমের আছে কতক দাওয়াত বিদাতি দাওয়াত কতক দাওয়াত জায়েজ দাওয়াত কতক দাওয়াত সুন্নতি দাওয়াত সুন্নতি দাওয়াত হচ্ছে ওলিমার দাওয়াত নবিসাল বলছে বলছেন ওলাও ওয়ালাউ বেশাদ বিবাহ সাদী করেছো ছেলে পক্ষকে মেয়ে পক্ষকে না আমাদের মেয়ে পক্ষ খাওয়ায়